এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের যে মানুষ ভয় করে ভাই আল্লাহ পাকের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের যে মানুষ আল্লাহ পাকের ধার ধারে নাম যে মানুষ কথা কাজে মিল রাখে নাম যে মানুষ আল্লাহ পাকের ধার ধারে নাম যে মানুষ কথা কাজে মিল রাখে নাম ওরা তো দরদি নয় স্বার্থ হাঁচি লাশোলদের ওরা তো দরদি নয় স্বার্থ হাঁচি লাশোলদের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের নির্বাচনের সময় এলে এবার সবে এনজিওদের দালাল যত রুখতে হবে নির্বাচনের সময় এলে এবার সবে এনজিওদের দালাল যত রুখতে হবে ভোট ভিক্ষা করতে এলে উচিত শিক্ষা দেব তাদের ভোট ভিক্ষা করতে এলে উচিত শিক্ষা দেব তাদের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে বলে আল কোরআনের যে মানুষ কত ভাইয়ের জীবন নিলম যে মানুষ ঘুরে এসে চোখের জলে বুক ভাসালম যে মানুষ কত ভাইয়ের জীবন নিল সে মানুষ ঘুরে এসে চোখের জলে বুক ভাসালো আসলে দেশপ্রেমিক নয় শিষ্য ওরা মীর জাফরের আসলে দেশপ্রেমিক নয় শিষ্য ওরা মীর জাফরের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে বলে আল কোরআনের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের যে মানুষ ভয় করে ভাই আল্লাহ পাকে মানুষের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে বলে আল কোরআনের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে বলে আল কোরআন